ফেরিস্তাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে সে তোমাদেরকে পুরোপুরি তার কবচায় নিয়ে নেবে এবং তারপর তোমাদেরকে তোমাদের রবের কাছে ফিরিয়ে আনা হবে ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة لأملأن جهنم من الجنة والنار والناس أجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون হায় যদি তুমি দেখতে সে সময় যখন এই অপরাধীরা মাথা নিচু করে তাদের রবের সামনে দাঁড়িয়ে থাকবে তখন তারা বলতে থাকবে হে আমাদের রব আমরা ভালোভাবেই দেখে নিয়েছি ও শুনেছি এখন আমাদের ফেরত পাঠিয়ে দাও আমরা সৎ কাজ করব এবার আমাদের বিশ্বাস হয়ে গেছে জবাবে বলা হবে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 أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون ولنذيقنهم من العذاب الأدنى ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إن إنا من المجرمين منتقمون আর যারা ফাসেকির পথ অবলম্বন করেছে তাদের আবাস হচ্ছে জাহান্নাম যখনই তারা তা থেকে বের হতে চাইবে তার মধ্যেই ঠেলে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে আস্বাদন করো এখন সেই আগুনের শাস্তির স্বাদ যাকে তোমরা মিথ্যা বলতে সেই বড় শাস্তির পূর্বে আমি এ দুনিয়াতেই কোনো না কোনো ছোট শাস্তির স্বাদ তাদেরকে আস্বাদন করাতে থাকব হয়তো তারা নিজেদের বিদ্রোহাত্মক নীতি থেকে বিরত হবে আর তার চেয়ে বড় জালেম কে হবে যাকে তার রবের আয়াতের সাহায্যে উপদেশ দেয়া হয় এবং সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এ ধরনের অপরাধীদের থেকে তো আমি প্রতিশোধ নেবই ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه من لقائه وجعلناه هدى لبني إسرائيل وجعلنا منهم أئمة أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون এর আগে আমি মুসাকে কিতাব দিয়েছি কাজেই সেই জিনিসই পাওয়ার ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকা উচিত নয় এ কিতাবকে আমি বনি ইসরায়েলের জন্য পথ নির্দেশক করেছিলাম আর যখন তারা সবর করে এবং আমার আয়াতের প্রতি দৃঢ় প্রত্যয় পোষণ করতে থাকে তখন তাদের মধ্যে এমন নেতা সৃষ্টি করে দেই যারা আমার হুকুম অনুসারে পথ প্রদর্শন করত নিশ্চিতই তোমার রবই আমাদের দিন সেসব কথার ফায়সলা করে দেবেন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 উৎপন্ন করি যেখান থেকে তাদের পশুরাও খাদ্য লাভ করে এবং তারা নিজেরাও খায় তবুও কি এরা কিছুই দেখে না এরা বলে যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো এ ফায়সালা কবে হবে এদেরকে বলে দাও যারা কুফরি করেছে ফায়সালার দিন ইমান আনা তাদের জন্য মোটেই লাভজনক হবে না এবং এরপর এদের কোনো অবকাশ দেয়া হবে না বেশ এদেরকে এদের অবস্থার উপর ছেড়ে দাও এবং অপেক্ষা করো এরাও